বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ বিষয়টি হল আল মাউদুআত আল মোরাবাজাত ফি বাংলাদেশ অর্থাৎ আমাদের প্রিয় জন্মভূমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বহুল প্রচলিত মিথ্যা বা জাল হাদিস সমূহ আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আমরা বাংলাদেশের একেবারে টপ লেভেলের সবচেয়ে জালিয়াতি মিথ্যা যেগুলো মানে যার থেকে বড় মিথ্যা আর হইতে পারে না অথচ নবী সাল্লা সাল্লামের নামে আমাদের সমাজে প্রচলিত হাদিসের নামে প্রচলিত এবং প্রত্যেক মুসলমান আর কিছু জানুক আর না জানুক এই জাল জানে এইরকম বাছাই করা একশোটি জাল হাদিস আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইতিপূর্বে আমরা দুটি খুদ্বায় বিশটি জাল হাদিস আলোচনা করেছি আজকের খুদ্া ইনশাআল্লাহ একুশ নম্বর থেকে ৩০ নম্বর পর্যন্ত দশটি জাল হাদিস আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে আমাদের তাওহিদের রাজধানী তাওহিদের রাজধানী কোথায় বলেন তো দেখি মক্কা মোকাররামা মক্কা মোকাররামা হলো তাওহিদের রাজধানী কারণ ইমাম তাওহিদকে বলেন তো দেখি যে ইব্রাহিম আলহিসাম ইব্রাহিম আলহিসাম হলেন ইমাম তাওহিদ তাওহিদের ইমাম তো তাওহিদের ইমাম যিনি তিনি তাওহিদ কায়েম করছেন কোথায় মক্কা মোকাররামায় এবং ইব্রাহিম আলহিসালামের কবরও মক্কা মোকাররামায় ইব্রাহিম আলহিসাল্লাম পৃথিবীতে সর্বপ্রথম এর আগেও নবীরা তাওহিদের দাওয়াত দিয়েছেন তাওহিদের ব্যাপারে আন্দোলন করেছেন কিন্তু ইব্রাহিম আলহিসাল্লামের মতো তৌহিদি আন্দোলন পৃথিবীতে আর কোন নবীর জীবনে এরকম তাওহিদি আন্দোলন ঘটে নাই বরং তাওহিদের আন্দোলন করতে গিয়ে ইব্রাহিম আলহিসাল্লামকে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত করা হয়েছে বাবার বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে তৎকালীন ফেরাউনের তৎকালীন নমরুদের মতো বিশাল ক্ষমতাধর শাসকের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে তাহলে আপনার বোঝা যায় যে তাওহিদের ব্যাপারে সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন জমিনে তিনি হলেন ইব্রাহিম আলহিসাম এই জন্য ইব্রাহিম আলহিসামকে বলা হয় ইমাম তাওহিদ তিনি তাওহিদের ইমাম আর সুন্নার ইমামকে ইমাম সুন্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তাহলে সুন্নতের রাজধানী কোথায় মদিনা মোনামারা মাশাল্লাহ তাহলে একটা হলো তাওহিদের রাজধানী আরেকটা হলো সুন্নতের রাজধানী আমরা যে বিষয়ে এই বাংলাদেশের ভাই বোনদেরকে বাংলাভাষী ভাই বোনদেরকে দাওয়াত দিই সেটা হলো তাওহিদ এবং সুন্না তাহলে আমাদের এই তাওহিদের রাজধানী সুন্নতের রাজধানী যদি না চিনি তাহলে তো দাওয়াত কিভাবে হবে রাজধানী আগে চিনতে হবে আমি যে দেশে বসবাস করি ওই দেশের রাজধানী জানতে হবে বাংলাদেশের রাজধানী কোথায় আমরা কোথায় আছি মাশাল্লাহ রাজধানীতেই আছি রাজধানীর সাথে যে এলাকার যে অঞ্চলের সম্পর্ক যত বেশি ওই এলাকা তত বেশি উন্নত তত বেশি অগ্রগামী ঢাকার সাথে চট্টগ্রামের উন্নয়ন সবচেয়ে বেশি সবচেয়ে জোরালো আপনার ফোর লাইন হয়েছে কোথায় ঢাকা চট্টগ্রামে প্রথম এই জন্য দেখেন ঢাকার পরে চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত উত্তরবঙ্গে যমুনা সেতু হওয়ার আগে এক সময় অনুন্নত ছিল যখন আলহামদুলিল্লাহ যমুনা সেতু হয়ে গেছে এখন দেখেন উত্তরবঙ্গের অর্থনীতি উন্নয়ন অনেক পরিবর্তন অনেক ডেভেলপ এখানে যে অঞ্চলটা বাকি আছে বরিশাল খুলনা সেখানে আমাদের পদ্মা সেতুর কাজ চলতেছে পদ্মা সেতু হইলে দেখবেন যে ওই অঞ্চলের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ কেন পরিবর্তন হবে সেতুর সাথে সম্পর্কটা কি সম্পর্কটা হলো রাজধানীর সাথে যোগাযোগ রাজধানীর সাথে একটা দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ যত বৃদ্ধি পাবে তত ওই এলাকার ওই অঞ্চলের উন্নতি অগ্রগতি অর্থনৈতিক যাত্রা অগ্রগামী হবে সোহান আল্লাহ ঠিক একইভাবে তাওহিদের রাজধানীর সাথে যত মুসলিমের যোগাযোগ বৃদ্ধি পাবে সুন্নতের রাজধানীর সাথে যত যোগাযোগ বৃদ্ধি পাবে ততই মুসলিম উম্মার ইমান তাওহিদ সুন্না শক্তিশালী হবে সোহান আল্লাহ তো এই জন্য এই তহিদের রাজধানী এবং সুন্নতের রাজধানীর সাথে আলহামদুলিল্লাহ এখন আমাদের যোগাযোগ আগের থেকে অনেক বেশি এখন আমরা ঘরে বসে মক্কা মোকারমা সলাদ দেখতে পাই ঘরে বসে মদিনা মনোপরার মসজিদে নবীর সলাদ সরাসরি এখান থেকে দেখতে পাই এখন আর কেউ আমাদেরকে এসে মিথ্যা গল্প গুজব বললে মক্কা মদিনার এখন আর ঠকানো সম্ভব নয় আলহামদুলিল্লাহ এজন্য এখন আর ওই জাল হাদিসের যুগও আস্তে আস্তে শেষ হয়ে আসতেছে কারণ কোনটা জাল হাদিস কোনটা সহি হাদিস রাজধানীর সাথে যোগাযোগ বাড়ার পরে আমরা ধরে ফেলতে পারতেছি যে কোনটা সহি কোনটা দহিব কোনটা জাল আলহামদুলিল্লাহ আমাদের তাফসিরুল কোরআন ডট কমের যে সকল স্টুডেন্ট রয়েছেন মহিবিন রয়েছেন আমাদের এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদের যে সকল স্টুডেন্ট মহিবিন সারা দুনিয়াতে রয়েছেন সকলের জন্য আলহামদুলিল্লাহ আমরা তাওহিদের রাজধানী মক্কা রামায় এবং সুন্নতের রাজধানী মদিনা মোনাপাড়ায় সকলের জন্য দোয়া করেছি এবং গত শুক্রবার মসজিদে নবমীতে দুই খুববার মাঝখানে ইমাম সাহেব যখন বসছেন ঠিক ওই সময়ে একেবারে খাস করে এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদের স্টুডেন্ট এবং মুহিব্বিনদের জন্য দোয়া করেছি আল্লাপাক আমাদের সবাইকে জান্নাতের মধ্যেও আমরা একসাথে বসবাস করার একসাথে দেখা হওয়ার আল্লাপাক তৌফিক দান করুন সম্মানিত ভাইরা আমরা যে জাল আলোচনা করতেছি এই জাল আমাদের অনেক সম্মানিত বক্তা ভাইদের বড় বড় বক্তা ভাইদের ইনকামের উপার্জনের ওয়াজের মূল ফাতেহ কিন্তু ওনাদের সাথে আমাদের কোনো শত্রুতাও নাই হিংসাও নাই আমরা ওনাদের বিরোধীও না আমরা যদি এগুলো না বলে বাঁচতে পারতাম না বললে ভালো আমাদের আরেকজন ভাইয়ের রুজি রোজগারে ইনকামে আমরা আক্রমণ করতে যাব কেন ওই ভাই যদি কিছু মিথ্যা বলে ইনকাম করতে পারে আমাদের অসুবিধা কি তিনি তো আমাদের আরেকজন ভাই কিন্তু মিথ্যাটা এত জঘন্য আকারে পৌঁছে গেছে যে এটা শুধু ওই বাইকে সংশোধন করলে কাজ হবে না যদি একজন বলতেন তাহলে ওই বাইয়ের সাথে আমরা গোপনে সাক্ষাৎ করে বাইকে সংশোধন করার চেষ্টা করতাম কিন্তু এটা এত শত শত মানে বাইদের মুখে মুখে লক্ষ লক্ষ মুসলিমের অন্তরে ঢুকে গেছে একজন দুইজনকে বলে সংশোধন করা সম্ভব না এই জন্যই আমরা অনেক ভাইয়ের মনে কষ্ট দিয়ে হলেও আমরা এই জাল হাদিসগুলো আলোচনা করতেছি কারণ যে ভাইয়েরা এই জাল হাদিস প্রচার প্রসার করতেছেন তাদের তো এটা মনে কষ্ট যাবে যে উনি মনে হয় আমাদের রুজি রোজগার বন্ধ করে দিতে চায় উনি মনে হয় আমাদের উপরে আমাদের উপরে আমাদের ক্ষতি করতে চায় আল্লাহর কসম আপনাদের কারো ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য এই সহজ সরল সাধারণ মুসলিমগুলার ইমানকে রক্ষা করা তাদের ইমানের ভিতরে যে মিথ্যা আকিদাগুলো ঢুকে আছে নবিসের হাদিস বলে তারা জানে অথচ এগুলো হাদিস না এগুলো মিথ্যা কথা এই জিনিসটা এই দেশের ভাই বোনদেরকে জানাই দেওয়া এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য তো যে সকল ভাইরা মনে কষ্ট পান প্রথমে আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আপনাদের মনে কষ্ট দেওয়া বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহতলা যদি আমাদেরকে ধরেন যে তোমাদের সামনে এই বাংলা ভাষাভাষী মানুষগুলো নবী সালামের নামে মিথ্যা কথা জাল হাদিসগুলো তারা বিশ্বাস করছে তারা আমল করছে তোমরা কিছু বলো নাই কেন তো তখন তো জবাব দিতে হবে তখন তো যদি আমরা না বলি তাহলে আল্লাহ সুবাহতালার কাছে জবাব দেওয়ার কোনো রাস্তা নাই এই জন্যই বাধ্য হয়ে আমরা এই জাল হাদিসগুলোর আলোচনা করা একুশ নম্বর জাল হাদিস যেটি এই নাম্বারটা আমার ব্যক্তিগত নাম্বার এটা কোনো কিতাবের নাম্বারও না কোনো জায়গার নাম্বারও না মানে আমি নিজে বাছাই করছি একশোটা তো এখানে আমার সিরিয়ালে একুশ নম্বরে যেটা পড়ছে সেটা হলো যে নবী সাল্লা সাল্লামের জন্ম এবং হিজরত এই দুইটা কেন্দ্রিক কতগুলো মিথ্যা জাল হাদিস আমাদের সমাজে বহুল প্রচলিত যেমন নবী সাল্লা সাল্লামের মায়ের নাকি প্রসব বেদনা হয় নাই নবিসামের মায়ের কোনো প্রসব বেদনা হয় নাই নবিসামের মায়ের কোনো ব্লাড কোনো রক্ত যায় নাই নবী সাল্লা ইসলাম এমনি একটা নূরের মতো বের হয়ে গেছেন অস্বাভাবিকভাবে এইরকম অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে এরকম প্রচলিত আছে এবং দেখবেন ওয়াজ মাহফিলে এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি এবং শুনি আর শোকের বাণী পালাই আর সোহান আল্লাহ বলি যে আল্লাহ একবার আমাদের রাসুল দেখো আল্লাহ পাক কিভাবে কোনো প্রসব বেদনা দেন নাই মাকে একটু কষ্ট দেন নাই মার একটু রক্ত ভাঙ্গে নাই কত সহজ সুন্দরভাবে মায়ের পেট থেকে বের হয়ে গেছেন অথচ এটা একেবারে ভিত্তিহীন বানোয়াট মিথ্যা কথা এখন অনেকে বলেন যে এটা বললে অসুবিধা কি এটা তো নবিসের সান মান মর্যাদা বাড়াইতেছি কিন্তু নবিসের সালামের নামে মিথ্যা কথা বলে মান বাড়াইলে এটা মান বাড়ে না মান কমে যায় না আমরা মনে করি না মিথ্যা বলে হইলো রাসুলের সম্মান বাড়ানো দরকার এই জন্য নবী এমনি আসতে কথাটা তো আমাদের কাছে খুব ভালো লাগে আমাদের রাসুল যদি এরকম আসতেন তো এটা তো খুশির খবর এটা তো অখুশির কিছু নয় আমরাও খুশি কিন্তু অখুশি এই জায়গায় যে নবী সাল্লামের কোন হাদিসে আমাদেরকে বলা হয় নাই যে নবী সাল্লাম বলেন না আমি আমার মায়ের পেট থেকে কোনো প্রকারের প্রসব বেদনা ছাড়া কোনো প্রকারের এরকম ছাড়া আমি অস্বাভাবিকভাবে বের হয়ে মায়ের পেট থেকে চলে আসছি এটা যদি নবী সালাম আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা বিশ্বাস করতে মেনে নিতে কোনো অসুবিধা ছিল না কিন্তু আমরা বলছি জাল হাদিস দুই রকমের মনে আছে কি কি রকম বলেন তো দেখি একটা হলো সনদ সহকারে হাদিসের কিতাবে ঢুকে গেছে আরেকটা হলো সনদ নাই হাদিসের কিতাবে ঢুকেও নাই মানুষের মুখে মুখে দুই ধরনের আছে এই জাতীয় কথা যেগুলো এগুলো সনদবিহীন কোন হাদিসের কিতাবেই ঢুকে নাই মানে চোদ্দশো বছর ধরে বাতাসে উঠতেছে হাওয়ার মধ্যে উঠতেছে মানুষের মুখে মুখে কিন্তু কোন হাদিসের কিতাবে এটা ঢুকে নাই সনদ হিসাবে ঢুকে নাই কিন্তু দেখা যায় আমাদের দেশের অনেক সম্মানিত ভাই ওয়াজ মাহফিলে এগুলো বয়ান করে আর এগুলো বয়ান করলে মানুষ খুব খুশি হয় আর চোখের পানি ফেলায় আল্লাহ আকবার আমাদের রাসুলের কত মজেজা আমাদের রাসুল দুনিয়াতে আসার সময় এইভাবে চলে আসছে কি খুশি আর চোখের পানি ফেলায় কিন্তু কথাটা কি ডাহা মিথ্যা কথা তারপরে নবিসাম হিজরত করতেছেন হিজরতের সময় প্রথমে মক্কা মোকার বাড়ি থেকে বের হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন যে সাওর সাওর পাহাড়ে সাওর পাহাড়ের এখন যেটা জাবালে সুর বলে হ্যাঁ, জাবালে নূর আর জাবালে সুর এই জাবালে সুর বা এটা শুদ্ধ উচ্চারণ হলো জাবালে সাওর এই সাওর পাহাড়ের গুহায় নবিসাম অংশ ছিলেন তিন দিন ছিলেন এখানে একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে এখানে আবু বকর রদি আল্লাহ সাপে কামড়াইছে এই ঘটনা শুনছেন যে বলে যে একটা সাপ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আমার নবীজিকে দেখবেন কিন্তু আবু বকর সব গর্ত বন্ধ করছে এক গর্ত বন্ধ করতে পারে না এখানে পা দিয়ে রেখেছে এখন সাপে তো সব ঘটতে যায় দেখে যে কোনো দিক দিয়ে নবিসামকে দেখার সুযোগ পায় না সর্বশেষ বাধ্য হয়ে সাপে কি করছে আবু বকর দিলে পায়ের মধ্যে কামড় দিছে নবীজিকে দেখার জন্য দেখো গাছে চিনলো মাছে চিনলো সাপে চিনলো আমরা চিনলাম না নবী কামড় দেওয়ার পরে আবু বকর দিলে পা সরাই ফেলছেন এবং বিষের ব্যথায় কানতেছেন চোখের পানি নবী সালাম আবু বকরের কোলের উপরে শুয়েছিলেন চোখের পানি আবু নবী সালামের গায়ের উপরে পড়ছে পড়ার পর আল্লাহ রসুল তাকায় দেখে আবু বকর কামদে কি ব্যাপার আবু বকর বলতেছে যে আমার তো এরকম এরকম সাপে কামড়াই দিছে নবী সালাম একটু থুতু মুবারক লাগাই দিছে পায়ে দিয়ে সাথে সাথে ভালো হয়ে গেছে কথাটা তো কত সুন্দর এরকম হলে আমাদের নবীর মজেজা আমরা খুশির খবর কিন্তু একজন প্রখ্যাত মহাদ্দিস ওনার নাম হল দরবেশ হুত রাহেমাহুল্লাহ তার প্রসিদ্ধ একটা কিতাব আসনাল মাতালেব এই কিতাবের দুশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন তিনি বলছেন যে বিভিন্ন সিরাতের কিতাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে একটা সাপ আবু বকরকে এরকম গুহার মধ্যে কামড় দিছে এই কথাটা বা তেলুন বা তেলুন তো বুঝে গেছেন বাতিল কথা মিথ্যা কথা লা আসলালাহু এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই তাহলে উনার মতো মহাদ্দেশ গবেষণা করে দেখছেন এটা কোনো হাদিসের কিতাবে কোন জায়গায় সনদ সহকারে পাওয়া যায়নি কিন্তু কিছু সিরাতের কিতাবে নবিসামের কিছু জীবনী লিখতে গিয়ে অনেক জীবনী সিরাতের মধ্যে এই কথাগুলো লিখছেন তাহলে সিরাতের সব কথাও যে হাদিস ভিত্তিক তা না সিরাতের মধ্যে অনেক কিছু ইসরায়েলি রাওয়ায় থেকে আসছে বিভিন্ন দিক থেকে আসছে বিভিন্নভাবে আসছে তো এই জন্য তিনি বলতেছেন যে এটা বাতেলুন লা আসলালাহ এটা মিথ্যা কথা এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই তাহলে দেখেন এই কথাগুলো কিন্তু আমাদের দেশে জানে না এরকম মানুষ খুব কম আছে যে লোক নামাজ পড়ে না সেও জানে আবু বকরকে যে সাপে কামড়াইছে এটা দেখবেন যে জীবনে একক নামাজ পড়ে না সেও জানে কারণ শুনতে শুনতে শুনতে শুনতে এটা একেবারে মুখস্থ হয়ে গেছে আচ্ছা বাইশ নম্বর জাল হাদিস বাইশ নম্বর জাল হাদিস হল নবী সাল্লা ইসলামের মেয়েরাজ হয়েছিল হয়েছে না নবী সাল্লামের মেয়েরাজের রাত্রিতে নবী সাল্লাম জুতা পরে গেছিলেন কি পরে গেছেন জুতা পরে যাওয়ার পরে নবী সাল্লাম যখন আরশে উঠতেছেন তো নবী সাল্লাম জুতা খুলে ফেলছেন আর আল্লাহ বলতেছে এই রাসুল আপনি জুতা খুলতেছেন কেন আপনি জুতা পরেই আসেন কারণ আমার আর সব দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলা নেওয়ার জন্য এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়া জাল হাদিস নবী সালাম জুতা পরে গেছেন কি জুতা নেন নাই এই কথাই কোনো জায়গায় আসে নাই জুতা খোলা তো দূরের কথা নবী সালাম যে মেরাজে গেছেন আসলে জুতা পরে গেছেন না জুতা রেখে গেছেন এই বর্ণনা কোনো শহীদ জাল কোনো হাদিসে আসে নাই জুতার বর্ণনায় আসে নাই এরপরে নবিসাম আরশে গেছেন এই বর্ণনাটাও কোনো জায়গায় আসে নাই যতগুলো কোরআন এবং সুন্নায় মেরাজের আয়াত এবং হাদিস পাওয়া যায় সর্বোচ্চ নবিসাম সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত গিয়েছেন এতটুকু বর্ণনা পাওয়া যায় সিদ্ধাতুল মন্তাহার উপরে গেছেন এইরকম কোনো বর্ণনায় কোনো হাদিসে পাওয়া যায় না তো প্রথমে আরশে গেছেন কিনা সেটারে কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলা না খোলা তো পরের কথা তারপরে তিনি রফরফে করে গেছেন এই রফরফের কথাও কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই তারপরে এবং যারা এই জাল হাদিস বানান তারা সুরা তহার বারো নম্বর আয়াতটাও বলেন তারা বলেন যে ফাখলা যখন তোর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ বলছেন ফাখলা না আলাইকা মুসা আল জুতা পরে গেছিলেন আল্লাহ পাক বলছেন ফাখলা না আলাইকে এই মুসা জুতা খোলো কারণ ইন্নাকাবিল ওয়াদিল তুয়া কারণ তুমি একটা সম্মানিত পবিত্র উপত্যকার উপরে আরোহণ করতেছ জুতা পরে আসা যাবে না কয় দেখেন মুসা নবী মেরাজে যাই জুতা খুলে রাখতে বলছেন আর আমাদের নবী জুতা খুলতে চাইছেন কিন্তু আমাদের নবী কে আল্লাহাক বলছেন না আপনি জুতা নিয়ে আসেন সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা এবং ছয়শ হিজড়ি পর্যন্ত ষষ্ঠ শতাব্দী পর্যন্ত যত ইতিহাসের কিতাব যত সিরাতের কিতাব এসেছে এসব কিতাবে এই বিষয়ে কোনো উল্লেখই ছিল না পরবর্তীতে কোন কোন ইতিহাসের কিতাবে কোন কোন সিরাতের কিতাবে এই জাতীয় ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাহ আবদুল্লাহ লখনবী রহমাহুল্লাহ আবদুল্লাহ লখনবী তিনি হানাফি মাজাবের একজন প্রখ্যাত আলেম আবদুল্লাহ লখনবী তিনি তার কিতাবের আল আসার কিতাবের সাতত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা স্পষ্ট করে বর্ণনা করেছেন যে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এবং জাল হাদিস আরেকজন প্রখ্যাত ইমাম তার নাম হলো আল্লামা কাজবিনী রহমতুল্লাহ কাজবিনী রহমতুল্লাহ একটা কিতাব হলো সারহুল মাওয়াহেব এই কিতাবটার আবার ব্যাখ্যা লিখেছেন আল্লাহ মাজর কানি সেটার নাম দিয়েছেন শরহুল মামাহিবুল লাদুনিয়া এই কিতাবের অষ্টম খণ্ডের দুইশত তেইশ পৃষ্ঠায় লেখা হয়েছে লাম ইয়ারিদ ফি হাদিসিন সহিহিন ওয়ালা হাসানিন ওয়ালা দঈফিন আন্নাহু জাওয়াজা সিদ্রাতাল মুনতাহা তিনি লিখেছেন যে এমন কোন সহি হাদিস বা হাসান হাদিস বা দুর্বল হাদিস দইফ হাদিস আসে নাই যে নবী সাল্লা সাল্লাম সিদ্রাতুল মুনতাহা অতিক্রম করেছেন এরকম কোনো সহিও আসে নাই হাসানও আসে নাই কোনো দইফ হাদিসও আসে নাই বাল জাকারা ফিহা আন্নাহু এন্তাহা ইলা মুস্তাওয়া সামেয়া ফিহে শরীফ আল আকলাম বরং যতগুলো হাদিস এসেছে সেখানে নবী সাল্লাম বলছেন আমি এমন এক জায়গা পর্যন্ত পৌঁছেছি যেখান থেকে কলমের খসখস আওয়াজ শব্দ শুনতে পেয়েছি এই পর্যন্ত পৌঁছার কথা হাদিসে পাওয়া যায় এর উপরে আরশের মধ্যে বা অন্য কোথাও সালাম গিয়েছেন এইরকম কোন বর্ণনা কোথাও পাওয়া যায় না ওয়ামান জাকারা আন্নাহ জাওয়াজা জালিকা আলাইহিল বায়ান তিনি বলেন যারা বলে যে নবিসাম এর উপরে আরো অতিক্রম করেছেন ফা আলাইহিল বায়ান তাদের ব্যাপারে আমার অনেক কথাবার্তা আছে তো সেই দিকে আমাদের তাকানোর দরকার নাই এটাই আহলসুন্নাওয়াল জামাতের আকিদা তো যেখানে নবিসাম আরশে গেছেন কিনা এটারই কোনো দলিল প্রমাণ নাই সেখানে জুতা খোলার প্রশ্নই তো আসে না অথচ আমরা সবাই জানি কিন্তু আমাদের রাসুল জুতা নিয়ে আরশে উঠছে এই জন্য অনেকে গান বানাইছে যে আরশে মো আল্লাহর ছে তুমি খাটি তুমি হও খাটে কোন জায়গা আরশে মোয়াল্লার থেকে সে মোয়াল্লার চেয়ে তুমি দামি তুমি হও দামি হলো মদিনা নাউজুবিল্লা এটাও আরেক গুনাহের কথা যে আরশে মোয়াল্লার থেকে নাকি মদিনার দাম বেশি মদিনার মাটির দাম আরশে মোয়াল্লার থেকে বেশি নাউজুবিল্লা এটা এই আখিদা থেকে আসছে যে নবিসের জুতার ওই ধুলাবালির জন্য আরশো অপেক্ষা করতেছে তাহলে বোঝা যায় আরশের থেকে মদিনার দাম বেশি মদিনার ধুলাবালির দাম বেশি এই জন্যই আকিদা ঢুকছে জাল হাদিসের কারণে এটা ঢুকছে আচ্ছা বাইশ নম্বর গেল এটা তেইশ নম্বর তেইশ নম্বর জাল হাদিস আমরা নামাজের মধ্যে আত্মা ইয়েতু পড়ি পড়ি না আত্মা ইয়েতু দুইটা পড়ি একটা ছোট আত্মা ইয়েতু আর একটা কি বড় আত্মা ইয়েতু ছোট ইয়েতু হইলো কোন পর্যন্ত আব্দহু রাসুল পর্যন্ত আর বড় আত্মা ইয়েতু হলো দরুদ শরীফ তারপরে দোয়াই মাসুরা সবগুলা মিলে বড় আত্মা আত্মাইয়াত বাংলাদেশে আত্মাইয়াত দুই ভাগে বিভক্ত একটা ছোট আত্মাইয়াত আর একটা বড় আত্মা আত্মাইয়াত আচ্ছা ছোট ইয়েতু যেটা এটা নাকি মেরাজের রাত্রিতে পাওয়া গেছে মানে নবী সাল্লাম যখন মেরাজে গেলেন গিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন আমার হাবিব দোস্ত পৃথিবী থেকে আসছেন আমার জন্য কি নিয়ে আসছেন তো নবী সালাম কি বললেন আত্মাহিয়াত আবার দোস্ত তো এটা নিয়ে গেছে এখন আল্লাহ কি দিবেন আল্লাহ পাক বললেন আসসালাম আলাইকা তখন আল্লাহ রসুল চিন্তা করতেছেন হারে সর্বনাশ আল্লাহ যে সালামটা দিছে সালামটা তো ঠিক মতো হয় নাই নাওজুবিন কারণ আল্লাহর সালামের মধ্যে খালি আমাকে সালাম দিছে আমার অম্মতারে তো দেয় নাই তখন নবী কি বললেন আসসালাম আলাইনা ওয়ালা দেখেন দয়ার নবী আমার দয়াল নবীজি মেরাজে যায় আর সে যাই উম্মত বলে নাই উম্মতের ঢুকাই দিছে ওয়ালা এবাদিল্লাহিন যে আল্লাহ আমার সলেহীন বান্দা যারা তোমার তাদের উপরেও সালাম খালি আমাকে সালাম দিলে হবে না আমার সলেহীন বান্দারা ফেরজ তারা শুনি রয়েছে চারিদিকে যে আল্লাহর কথা রাসুলের কথা শুনতেছে শুনে ফেরজ তারা চিৎকার দিয়ে বলে উঠল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কথাটা কত সুন্দর করে মিলাইছে দেখছেন যে আল্লাহকে বলছেন রাসুল রাসুল আল্লাহ রাসুলকে বলছেন আবার তারা বলছেন কথাটা কত সুন্দর অথচ এটা সনদবিহীন একেবারে দাহা মিথ্যা কথা মানে এটা সনদ সনদ আকারেও কোথাও জাল হাদিস ঢুকে নাই এটা মুখে মুখের মিথ্যা কথা অথচ দেখবেন এটা মেয়েরাজের রাত আসলে বয়ান বেশি চলে কদিন আগে মেয়েরাজের রাত গেছে না যেদিন মেয়েরাজের রাত সেদিন আমরা মক্কা মোকারমায় তো আমাদের সাথে অনেক ভাই গেছেন আরো বাংলাদেশের অনেক ভাই দেখে যে বাংলাদেশের বাইরে খালি ঘুরে রাত্রে সারা রাত ঘুমায় না মসজিদে হারামে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে আমি কই কি ভাই এরকম ঘুরাঘুরি করতেছে কয় হুজুর আজকে না সবে মেরাজ এখানে কই বয়ানও নাই দোয়াও নাই কোনো দিকে কিছু দেখি না আমরা তো খুঁজতেছি আজকে মেরাজের রাত মক্কায় আসছি এখানে কিছু দোয়া হবে জিকির আসকার হবে কিছু হবে কোনো জায়গায় কিছু দেখি না তা আমি বললাম যে ওইটা হলো বাংলাদেশের ইসলাম ওইটা মক্কা মদিনার ইসলাম না মেরাজের রাত্রে ওয়াজ হইব বয়ান হইব দোয়া হইব জিকির আসকার হইব এটা হলো বাংলাদেশের প্রচলিত ইসলাম এটা রাসুল সাল্লা ইসলামের প্রবর্তিত প্রচলিত ইসলাম না এজন্য ওই রাজধানীতে যাই খুঁজতে হবে আসলে রাজধানীতে আছে কিনা তো এই মেরাজের রাত্রি আসলে আমরা এই গল্প শুনি এই বয়ান আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে এই আত্মাহিয়া তো এটা নাজিল হয়েছে কোন দিন মেরাজের রাত্রিতে অথচ এটা একেবারে ডাহা শতভাগ মিথ্যা কথা চব্বিশ নম্বর জাল হাদিস নবী সাল্লাম মেরাজে গেছেন দেখেন এক মুহূর্তের মধ্যে সবকিছু ঘটে গেছে এক মুহূর্তের মধ্যে এবং নবিসাম যে উজু করে গেছেন ফানি আশি দেখতেছেন ফানি গড়াইতেছে তারপরে শিকল নড়তেছে বিছানা যেমনি গরম নবিসাম উঠছেন বিছানা বিছানা তখনও গরম এই জাতীয় যত কথা আছে এই সবগুলা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা জাল হাদিস বরং মেরা সংগঠিত হওয়ার ব্যাপারে কতক্ষণ সময় লাগছে এই ব্যাপারে স্পষ্ট একটা হাদিস আছে হাদিসটি মাজমা জাওয়ায়ত আল্লামা হাইসামি রহমাউল্লাহ এই হাদিসটি সংরক্ষণ করেছেন হাদিসটির মধ্যে আছে যে নবিসাম রাত্রের প্রথম ভাগে গেছেন রাত্রের শেষ ভাগে ফিরে আসছেন তা আবু বকর রাদি আল্লাহ তালু সকালবেলা আসছেন এসে নবিসামকে বললেন ইয়া রসুল আল্লাহ আইনা কুন্তাল্লাইলা মাকানিক ফালাম হে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সারা রাত ধরে আমরা আপনাকে খুঁজতেছি কিন্তু আপনাকে আমরা কোথাও পাচ্ছিলাম না আমরা তো ফেরেশান হয়ে গেছিলাম কারণ তখন শত্রুদের চতুর্দিকে শত্রুদের আনাগোনা নবিসকে হত্যা করে ফেলবেন যে কোনো সময়ে সাহাবাইকরাম প্রতি মুহূর্তে মুহূর্তে নবিসকে পাহারা দিতেন খবর নিতেন পুরা রাত ধরে নবিসকে পান নাই রাত্রের প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত পান নাই রাত্রির শেষ ভাগে নবিসাম মেয়েরা সম্পন্ন করে ফিরে আসতেন তাহলে বোঝা যায় মেয়ারাজ এক মুহূর্তে হয় নাই মেয়ারাজ একটা রাতে সংগঠিত হয়েছে এজন্য আল্লাহাক বলছেন সোভান আল্লাহ আসরা যে তিনি সেই সোভান আল্লাহ যিনি তার বন্ধুকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন আসরা মানে ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ ভ্রমণটা দিনে হয় নাই ভ্রমণটা রাত্রিকালীন ভ্রমণ তো কিন্তু আমরা জানি যে এটা এক মুহূর্তের মধ্যে সব হয়ে গেছে সব নড়াচড়া করতে এই এক মুহূর্তের মধ্যে হওয়া এই কথাটা জাল হাদিস এটা মিথ্যা কথা আচ্ছা পঁচিশ নম্বর জাল হাদিস খুব মজার জাল হাদিস এই মজার জাল হাদিস আজ এক সপ্তাহ ধরে আমি প্রায় দশ পনেরো জন আমাদের বড় বড় দামি দামি বক্তার ওয়াজ শুনছি সেটা হলো আল্লাহ রসুলের সাথে হরিণীর ঘটনা এইটা জানে না আমাদের দেশের কোনো শিশুও নাই যুবকও নাই বৃদ্ধও নাই শিক্ষিতও নাই অশিক্ষিতও নাই যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম এক জায়গায় কোথাও যাচ্ছিলেন তখন শিকারি জাল জাল পাচ্ছে মদিনাতে সেই জালের মধ্যে হরিণী ঢুকে গেছে হরিণীর বেঁধে ফেলছে হরিণী কান্দে আল্লাহ রসুল আমার একটু জামিন হন আমার দুটা দুধের বাচ্চা দুধ খাইতে পারতেছে না এই মাত্র কদিন আগে হয়েছে আমি একটু দুধ খাওয়াই আবার চলে আসমো আহারে সবাই কো সোহান আল্লাহ কি কান্দা আমি একটা মাহবিলে দেখছি হাজার হাজার মানুষ কানতেছে এটা শুনতেছে আর কানতেছে আর বক্তাও এত সুদ দিয়ে সুন্দর করে বলতেছে মানুষ না কান্দি যাবে কই মানে শুনলে কান্না আসে যে হারে হরিণে গাছে ছিনল মাছে ছিনল ছিনল বনের হরিণে আমরা নবীর মতই নবীরে ছিনলাম না হারে দেখেন হরিণে বলতেছে রাসুল আপনি যদি অল্প কতক্ষণের জন্য একটু জামিন হইতেন তাহলে আমি দুধ পান করে চলে আসতাম এখন আল্লাহ রসুল চিন্তা করে হারে আমি ইহুদির কাছে যাবো কেমনে আল্লাহ বলে দিছে আপনি ইহুদির কাছে যান নাউজুবিল্লা আবার আল্লাহর সাথেও লাগাই ফেলছে দেখছেন কত বড় ডাহা মিথ্যা কথা আল্লাহ নাকি বলে দিছে আপনি ইহুদির বাড়িতে যান কোনো অসুবিধা নাই ইহুদি আপনার দ্বারা হেদায়ত পাই যাব আচ্ছা এরপরে নবী ইহুদির বাড়িতে গেছে যাই বলছে যে হরিণটা বাচ্চা রাখি এসছে হরিণটারে একটু ছেড়ে দেন তা বলছে যে হরিণী আর আসবে না বলছে আমি জামিন আমি জামিন হইলাম না আসলে আমার বেঁধে রাখো আল্লাহ রসুলকে বেঁধে রাখছে বেঁধে রেখে হরিণীকে ছেড়ে দিছে হরিণী গেছে দৌড়ায় বাচ্চার কাছে বাচ্চা বলতেছে আমার দয়াল নবীর হাতে কড়া লাগাইছো আমরা দুধ খামু না আল্লাহর কসম দেখেন কয় মায় তো চিনে চিনে বাচ্চা মাত্র দুনিয়াতে এসছে বাচ্চাও চিনে আমার রাসুলের বাচ্চা বলতেছে তুমি তুমি এত বড় বিয়াদবি করছো আমার রাসুলের হাতে কড়া লাগাই এসছো দুধ খামো না তারপরে বাচ্চা সহ কিছুক্ষণের মধ্যে আবার চলে আসছে আসার পরে সবাই অবাক হয়ে গেছে হারে দেখো যে হরিণীয় নবীকে চিনে তারপরে এখানে আসতে এসে বাচ্চা দুইটা রাসুলকে সালাম দিছে এক বক্তা বলতেছে বাচ্চা দুইটা রাসুলকে সালামও দিছে সালাম দিয়ে কথা জবান খুলে দিছে আল্লাহ জবান খুলে দিছে এই জন্য আরে রাসুলের না বানাইলে হরিণেরও তো বানাইতো না আল্লাহ যার উচিলে বানাইছে তার সাথে কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিছে মায়ও কথা বলতেছে বাচ্চা দুটো কথা বলতেছে নবী সালামের সাথে বলতেছে আমরা অনেক বেয়াদবি করে ফেলছি হুজুর অনেক বেয়াদবি করে ফেলছি যে আমরা আপনার হাতে হাত করা লাগাইছি যে মায়ও বেয়াদবি করে ফেলছে বাচ্চারও বেয়াদবি করে সবাই মাপ চাইতেছে এইরকম এই হরিণী কেন্দ্রিক এক ঘন্টার বয়ান করছে এক বক্তায় তার এক ঘন্টায় এক লাখ টাকা দিতে হয় এই এক লাখ টাকার বয়ান শুধু হরিণীর বয়ান আমি পুরাটা শুনছি প্রথম থেকে শেষ পর্যন্ত কই যে এক লাখ টাকার ওয়াজ শুনি একটা দামি ওয়াজ এক ঘন্টা শুনলাম এক ঘন্টা শুধু এই হরিণীর ঘটনা মদিনাতে আল্লাহ রসুলাম হরিণী শুরু হয়েছে শেষ পর্যন্ত এক ঘন্টা সময় লাগছে টোটাল এক ঘন্টা এক লাখ টাকা দাম দেখেন অথচ একেবারে দাহা মিথ্যা কথা এবং এই হরিণীর কথা বলতে কি একটা হাদিস বলতে পারে নাই যে অমুক হাদিসে আসছে অমুক কিতাবে আসছে কিছু বলে নাই এক জায়গায় এক বক্তার শুনছি আমি দশ পনেরো জনের শুনছি এক দামি বক্তা বলছেন যে আল্লামা রুমি তার মসনবির মধ্যে লিখছেন এটার একটা রেফারেন্স দেখছি যে ওনার বক্তব্য বলতেছেন যে আল্লামা রুমি মসনবী শরীফের মধ্যে ফরমাইছেন তো মসনবী শরীফ তো হাদিস না মসনবী শরীফ তো হাদিসের রেফারেন্স না আপনি রেফারেন্স দিবেন তিরমিজি শরীফে আছে বোখারি রেফারেন্স তো দেওয়া যাবে না কারণ বোখারি এখন সমস্যা আছে তাই আপনি রেফারেন্স দিবেন তিরমিজি আবু দাউদ তারপরে মুস্তাদে আহমদ অন্যান্য যত হাদিসের কিতাব আছে প্রসিদ্ধ আমরা যেগুলো চিনি সেগুলো থেকে বলবেন যে অমুক হাদিসের এত নম্বর জায়গায় ওই জায়গায় বলা আছে সেখানে কিন্তু রেফারেন্স একটা পাওয়া গেছে সেটা হলো মসনবী শরীফে এই হরিণীর যত কথা এটা হলো সনদবিহীন মিথ্যা কথা আল্লামা সাখাবি রহমতুল্লাহ আলাই তার কিতাব আল মাকাসাদের একশো সত্তর পৃষ্ঠায় লিখছেন এটা সম্পূর্ণ সনদবিহীন মিথ্যা কথা আল্লামা মোল্লা আলী কারি রহমাহুল্লাহ আল আসরারের পঁচানব্বই পৃষ্ঠায় লিখছেন যে এটা সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা কথা এই এগুলো যে মিথ্যা কথা এগুলো কিন্তু আমরা বলতেছি না এগুলা মহাদ্দেশিনী কালাম আরো অনেক আগে আরো শত বছর আগে বলে গেছেন একশো দুইশো পাঁচশো বছর আগে হয়তো আমরা না জানার কারণে এতদিন আমরা জানি নাই ছাব্বিশ নম্বর জাল হাদিস ছাব্বিশ নম্বর জাল হাদিস হল আল্লাহ রসুল সাল্লাম একদিন ফাতেমার বাড়িতে গেছেন মা ফাতেমার বাড়িতে যাই দেখেন যে হাসান হোসেন কানতেছে হাসান কান্দে হোসাইন কান্দে কান্দে মা ফাতেমা সবাই কানতেছে কি ব্যাপার কয়েকে তিন দিন ধরে হাসান হোসেন কিছু খাইতে পারে নাই অভুক্ত অবস্থায় আছে তারপরে মা ফাতেমাও কান্দে আলিও কান্দে সবাই কানতেছে আল্লাহ রসুলাম তখন এই ক্ষুদা মিটানোর জন্য এক ইহুদির বাড়িতে গেছে কাজ করতে ইহুদির বাড়িতে কাজ করতে যাই ইহুদি আল্লাহ রসুলকে মারছে আহারে দেখো হাসান হুসাইনের ক্ষুদা মিটাইতে চাই আল্লাহ রসুল মায়ের খাইছেন ইহুদির হাতে তাও কি কষ্টে দিন যাপন করছে হাসান হোসেনের জারি শুনে নাই এমন মুসলমান বাংলাদেশে নাই হাসান হোসেনের জারি খুব কমন প্রসিদ্ধ জারি সবার মুখে মুখে অথচ একেবারে সনদবিহীন সম্পূর্ণ মিথ্যা কথা যে হাসান হোসেন ক্ষুদায় রয়েছে আল্লাহ রসুলাম কাজ করতে গেছেন ইহুদির বাড়িতে ইহুদি মারছেন এই জাতীয় যত বানোয়াট কাহিনী আছে এগুলো সব মিথ্যা কথা সাতাশ নম্বর জাল হাদিস সাতাশ নম্বর হলো বেলাল জারি বেলাল জারি শুনছেন বেলাল আর রাবে আবশ্রীর ঘটনা কোথায় কোন আমলে বেলাল কোন আমলে রাবে আবশ্রী একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয় নাই বেলাল রাদি হলেন সাহাবি আর রাবে আবশ্রী হলেন হাসান বসরির সাথেও আছে আবার বেলালের সাথেও আছে তারপরে হায়াত বাড়াই ফেলছে হ্যাঁ, বেলালের এক ওই লাঠির আঘাতে মানে এক ওই এক আওয়াজে এক হাত দিয়ে আপনার ওই রাবিয়া বসরির অনেক হায়াত বাড়াই ফেলছে তারপরে সাতটা রুটি খাওয়াইছে সত্তর বছরের হায়াত বাড়ি গেছে এরকম বেলালের ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা বেলালের জারের মধ্যে এগুলো সব বানোয়াট মিথ্যা কথা আচ্ছা আঠাশ নম্বর যে জাল হাদিস সেটি হলো কুলসুমার বাড়িতে জিয়াফত বিশাল জিয়াফত দিছে ওসমান গনির বাড়িতে কিন্তু ফাতেমারে দাওয়াত দেয় গরিব বলি ফাতেমারেও দাওয়াত দেয় নাই হাসান হোসাইনেরও দাওয়াত দেয় নাই হাসান কান্দে হোসাইন কান্দে কান্দে আমার মা ফাতেমা আকাশ কান্দে জমিন কান্দে সব কান্দতেছে হারে মা ফাতেমারে দাওয়াত দিল না মা ফাতেমারেও দাওয়াত দেয় নাই হাসান হোসাইনেরও দাওয়াত দেয় নাই এই দাওয়াত না দেওয়ার কারণে কুলসুমে এত বড় জিয়াপতের ব্যবস্থা করছে পরে কি হয়েছে খাবার সব হাতর হয়ে গেছে নাউজবিল্লা সাহাবাই কেরামের ব্যাপারে এই আকিদা যদি কোনো মুসলমান পোষণ করে তার ইমান চলে যাবে কারণ সাহাবাই কেরাম এত নিষ্ঠুর ছিলেন না যে নিজের বোনের দাওয়াত দিবে না নিজের বাড়িতে যে আপদ হবে যেখানে মক্কা মোকাররমা থেকে সাহাবাই কেরাম গেছেন হিজরত করে মহাজের ভাইয়েরা তারা তাদের ভাইও হয় না বাপও হয় না আত্মীয় হয় না কিচ্ছু হয় না জীবনে দেখা সাক্ষাৎ হয় নাই আল্লাহর দিনের কারণে হিজরত করে মদিনা গেছেন সেই মদিনার আনসার ভাইয়েরা তাদের বাড়ি ঘর জাগা জমিন সব বাক্যরি করে দিয়ে দিচ্ছেন যাদেরকে যারা আল্লাহর দিনের জন্য সমস্ত সম্পদ বিতরণ করছেন সমস্ত সম্পদ দিনের জন্য দিয়ে দিচ্ছেন আর সেই মানুষগুলো নাকি জিয়াপদ দিছে খানা দিছে আর বোনের দাওয়াত দেয় নাই হাসান হোসেনের দাওয়াত দেয় নাই গরিব বলে দাওয়াত দেয় নাই নাহজুবিল্লা অর্থাৎ এগুলো আমাদের ইমান নষ্ট করার জন্য কোন শয়তান কোন ইসলাম বিরোধী চক্র এগুলো বানাই দিছে আর মুসলমানেরা শুনে আর কান্দে কত মহিলা কান্দে দেখছি আমি শুনে শুনে এই হাসান হাসানের কুলসুমের জারি শুনে আর কান্দে শুনে আর কান্দে খালি আহারে কি ঘটনা ঘটছে ওই আমলে মানুষ কত নিষ্ঠুর ছিল দেখো খালি এই আমলের মানুষ খারাপ না ওই আমলের মানুষ আরো কত খারাপ ছিল নাহজুবিল্লা সাহাবাই কালামের ব্যাপারে আকিদা ঢুকাই দিছে এটা শিয়াদেরও একটা চক্রান্ত শিয়ারা সাহাবাই কালামদেরকে কাফের মনে করে এজন্য শিয়ারা এসব আকিদা ঢুকাই দেয় যে যাতে সাহাবাই কালামদেরকে খারাপ মনে করে এজন্য আমরা যে কিছুদিন আগে ঘন ঘন শুনতাম ইদানিক বন্ধ হয়ে গেছে কয় রাফুল এদিন ইয়ে করে কেন কয় সাহাবিরা বগলের নিচে মূর্তি নিয়ে আসতো ঘন ঘন শুনতাম বিভিন্ন জায়গায় ইদানিক কম শুনি সাহাবাই কালামের ব্যাপারে যদি একজন মুসলমানের এই আকিদা হয় যে ইমান আনার পরেও নাকি মসজিদে আসার সময় রাসুলের পিছনে সলাত আদায় করার সময় মূর্তি নিয়ে আসতো না তাহলে বোঝা যায় এটা শিয়ারা ঢুকেছে যে সাহাবিদের ইমান ফাঁকাপুক্ত হয় নাই শিয়াদের আকিদা হলো নবিসের এন্তকালের পরে সাহাবিরা সব মোরতাদ হয়ে গেছে অল্প কয়েকজন ছাড়া তো সেই আকিদা আমাদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে দেখো এরা এদের ইমান কত হালকা দুর্বল ছিল মূর্তির মহব্বত ছাড়তে পারে নাই এরা রাসুলের পিছনে নামাজ পড়লেও মূর্তি নিয়ে আসতো নাওজবিল্লা উনত্রিশ নম্বর জাল হাদিস আল্লাহ রসুল সাল্লাম এন্তকালের সময় মালাকুল মাওত আসছে আসি আল্লাহ রসুল সালামকে সালাম দিছে সালাম দিয়ে অনেক কথাবার্তা বলছে কথাবার্তা বলে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে রসুল আপনার কি আর হায়াত বাড়াই দিব নাকি আল্লাহ রসুল বলছে না হায়াত বাড়াই দিয়ে লাভ নাই এমনিও আমার মৃত্যুবরণ করতে হবে কয়দিন পরেও মৃত্যুবরণ করতে আবার বাড়াই কি লাভ সুতরাং বাড়ানোর দরকার নাই আমার হায়াত যদি শেষ হয় আমাকে নিয়ে যাও আচ্ছা তারপরে মালাকুল মাউত আসি বলছে যে আমি তো আপনার রু কবজ করতে আমার সাহসে দেনা আপনি রহমতুল্লিল আলমিন আপনারা না বানালে আমি আমি আজরাইলেরও বানানো হতো না সেখানে আমি আপনার রু কবজ করবো এত বড় দুঃসাহস আমার নাই এইভাবে অনেক গড়িমসি করছে অনেক কিছু করছে তারপরে যায় নবিসামের রুহ কবজ তাহলে বোঝা গেল নবিসের রুহ কবজ অনেক দেরি হয়েছে অটোমেটিক নবিসের হায়াত এক ঘন্টা দুই ঘন্টা বেড়ে গেছে অথচ আল্লাহাক কোরআন একাডেমি বলছেন যখন কারো মৃত্যু নির্ধারিত সময় এসে যায় এক সেকেন্ড এক মুহূর্ত দেরি হয় না সাথে সাথে কায়েম হয় আর মালাকল মত রু কবজ করতে আসলে কারোকে জিজ্ঞাসা করে না আপনার রু নিব কি নিব না বা কেমনে নিব কি করব এগুলো মালাকুল মত জিজ্ঞাসা করার কাজ না আর যদি এরকম কোনো হাদিসে আসতো নবিসাম মানে সাহাবিরা বলতেন বা আশারা দিলে বলতেন আমার ঘরে ছিল আমি দেখছি মালাকুল মাউতার রাসুলের কথাবার্তা চলতেছে তা আয়সা দেখলো না যেই ঘরে ছিলেন আয়সারা দিলে তোরা সামনে নবিসাম এতেকাল করছেন যে সাহাবিদের সামনে এতেকাল করছেন তারাই জানলো না আর আমরা এখন চোদ্দশো বছর পরে সেটা জেনে গেছি তিরিশ নম্বর জাল হাদিস আজকের আলোচনা শেষ জাল হাদিস যেটা সেটি হলো যে নবী সাল্লা সাল্লামের এন্তেকালের পরে যে বারজাখি জীবনের হায়াত এটাও দুনিয়ার মতোই হায়াত এরকম কিছু আকিদা আমাদের দেশের কোন কোন ভাই বোন পোষণ করে থাকেন এই আকিদার ব্যাপারে কোনো ধরনের কোরআন সুন্না সাহাবিদের কোনো আমাল কোনো কাউলের মাধ্যমে এই কথা প্রমাণিত হয় নাই এটাও একটা জাল হাদিস এটাও একটা মিথ্যা কথা নবী সাল্লা ইসলামের এন্তকাল নবিসের মৃত্যু হয়েছে নবিসের মৃত্যুর পরে যে হায়াতটা এই হায়াতটার নাম কি বারজাখি জীবনের হায়াত বারজাখি জীবনের হায়াত সবাই আছে নবী রাসুলদেরও আছে শহীদদেরও আছে সিদ্দিকদেরও আছে সলেহীনদেরও আছে সবাই আছে কিন্তু সবার বারজাখি জীবনের হায়াতটা একরকম না নবী রাসুলদের বিশেষ হায়াত আছে বারজাখি জীবনে নবী রাসুলদের বিশেষ হায়াত শহীদদের বিশেষ হায়াত আছে আল্লাহাক শহীদদের ব্যাপারে বলছেন ওয়ালা তাকুল যে তোমরা শহীদদেরকে মারা গেছে বলিও না তারা জীবিত তার অর্থ হলো বারজাখি জীবনে তাদের একটা বিশেষ হায়াত আছে ঠিক আম্বিয়া আলহিমসালামের সকল নবিরাসুলদেরও বারজাখি জীবনে একটা বিশেষ হায়াত আছে এই বারজাখি জীবনের হায়াতে নবিরাসুলেরা অনেকগুলো এখানে হাদিস আছে আমরা দেখব যে বারজাখি জীবনের যে হায়াত নবী রাসুলেরা বিভিন্ন জায়গায় যেতে পারেন যেমন মেরাজের রাত্রে সব নবীদেরকে আল্লাপা কোথায় নিয়ে আসছেন মসজিদে আকসায় তো নবী রাসুলেরা তো অনেক আগে এন্তেকাল করছেন অথচ আল্লাপাক তাদেরকে সেখানে আসছেন এবং নামাজও পড়ছেন নবী রাসুলেরা হস করেন ওমরা করেন তাওয়াফ করেন এন্তেকালের পরে বারজাখি জীবনের হায়াতে তারপরে আপনার নবী রাসুলেরা এই যে আসমানের বিভিন্ন জায়গায় নবী সালামের সাথে নবী রাসুলদের সাথে দেখা হয়েছে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে তাহলে বোঝা যায় এতেকালের পরেও নবী রাসুলেরা বিভিন্ন জায়গায় আল্লাপাক তাদেরকে যেখানে নিয়ে যান সেখানে যান তাহলে নবী রাসুলদের একটা বিশেষ হায়াত আছে তবে সেই হায়াতটা দুনিয়ার হায়াতের মতো না সেটা বারজাখি জীবনের বিশেষ হায়াত যদি দুনিয়ার মতোই হইতো নবী সালামের এতেকাল হয়েছে খলিফা নির্বাচন করবে খলিফা তো রাসুল্লাহ কে হবে রাসুল ইসলামের খলিফা কে হবে এটা নিয়ে দীর্ঘ সময় গেছে এই ফয়সালা করতে নবিসের কিন্তু আমরা দাফন করতে দেরি হয়েছে খলিফা কে হবে খলিফা নিয়ে তো নবিসাম যদি দুনিয়ার হায়াতের মতোই জীবিত হইতেন তো নবিসাম বলে দিলে হইতো না এই তোমরা এত কিছু করো কেন আবু বকর খলিফা হবে এটা বলে দিতে পারতেন না তো নবিসাম নবিসের সামনে সাহাবিরা এটা নিয়ে আপনার পরামর্শ করতেছে আলোচনা করতেছে কে খলিফা হবে নবিসের দাফন কাপন দেরি হয়ে যাচ্ছে তারপরেও নবিসের কিছু বললেন না তাদেরকে যে ও মুখের খলিফা বানাও এরকম কোন নির্দেশনা নবিসের দেন নাই তারপরে নবিসের গোসল কেমনে করাবেন কাপড় খুলবেন কি খুলবেন না এটা নিয়ে সাহবাকের আমার মধ্যে দ্বন্দ্ব কিন্তু নবিসাম কোনো ঘোষণা দিলেন না এই আমি কি মরছি নাকি আমার গোসল করাইবা কেন এরকম কোনো কথাও নবিসাম বলেন নাই অথবা তোমরা এইভাবে করো এরকম কোনো সিদ্ধান্ত নবিসাম দেন নাই তারপরে আবু বকরের খেলাফত আমলে কত রকমের সমস্যা বন্ডনবীদের সমস্যা জাকাত অস্বীকারী সমস্যা অসংখ্য সমস্যা আবু বকরাদের ত্রাণ পড়ছেন কিন্তু নবী একবারও কোনো সমাধান দেন নাই আলীরা দিলতরানের খেলাফত কালে মুসলিম মুসলিমের সাহাবা সাহাবারা যুদ্ধ করে মারামারি করে কতজন মারা গেলেন কিন্তু নবিসাম কোনো সমাধান দিলেন আয়সারা দিলতরানা নবিসের কবরের পাশ থেকে যুদ্ধ করার জন্য বের হয়েছেন কার সাথে আলী রাদিল্লাহর সাথে নবী সালাম একটা ধমক দিয়ে তো থামাই দিতে পারতেন কবরের থেকে আমাদের দেশের অলিয়া উলিয়াদের জন্য হাত বাইর করে দেয় নবী সালাম হাত বাইর করে দিয়ে মুসাফাও করে আর আয়সারে শুধু কবর থেকে একটা ধমক দিলে হইতো যে আয়সা কই যাচ্ছ আলীর সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছ খবরদার বাইরে না এই কথা বললে তো আয়সা আর বাইরেতেন না কিন্তু আয়সারা দিলে তো অনেকে কোনো সমাধান নবী সাল্লাহ ইসলাম দেন নাই তারপরে ফাতেমা রাদিলতরানো আলী রাদিলতরানো আব্বাস রাদিলতরানো আবু বকরের শক্ত করে ধরছে যে আমাদেরকে ওয়ারিস দিতে হবে ওয়ারাসত দিতে হবে নবী সালামের মৃত্যুর পরে ওয়ারাসত দিতে হবে আচ্ছা যদি নবী সালাম জীবিত থাকতো জীবিত মানুষের ওয়ারিস হয় নাকি মারা গেলে না ওয়ারিস হয় এরা সবাই দাবি করছে যে রাসুল মারা গেছেন আমাদেরকে ওয়ারিস দাও আর আবু বকর বলছেন আল্লাহ রসুল বলছেন নবী রাসুলদের কোনো ওয়ারিস হয় না এজন্য আবু বকর তাদেরকে কোনো ওয়ারাসাত দেন নাই তো নবী রাসুলদের বারজাখি জীবনের হায়াত সম্পর্কে কিছু হাদিস আছে এই হাদিসগুলোর কারণে আমাদের কোনো কোনো ভাই আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে কিন্তু আকিদার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেগুলো আকিদা সেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত অথবা স্পষ্ট নবিসের সহি হাদিস মানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্টতা এগুলোর মাধ্যমে কোনোদিন আকিদা সাব্যস্ত হয় না মুসনাদে আবি আলা এখানে একটা সহি আদিস আসছে নবী বলছেন আল আম্বিয়া আহিয়া উনফি কবুর যে নবীরা কবরে জীবিত এবং নবীরা সলাত আদায় করেন সোহান আল্লাহ তাহলে নবীরা যে সলাদটা আদায় করেন এটা কোন ধরনের সলাপ বারজাখি জীবনের সলাপ এবং এই জীবিতটা বারজাখি জীবনের জীবিত আবুদাউদের মধ্যে এসেছে হাদিস নবী সালাম বলছেন মাহমিন আহাদিন ইউসাল্লাম আলাইয়া ইল্লা আলাইয়া রুহি কেউ যদি আমার উপরে সালাম দে আল্লাহ রব্বুল্লা আলমিন আমার রুহকে ফেরত দেন হাত্তা আরুদ্দা সালাম আমি তার সালামের উত্তর দিই সোহান আল্লাহ তাহলে অনেকে বলেন যে সারাদিনে তো সালাম চলতেছে তা আল্লাহ পাক রু তো আর ফেরাই নেওয়ার সুযোগ নেই একবার দিছে যে কন্টিনিউ আছে তো রু থাকা মানে তো জীবিত কথা ঠিক আছে কিন্তু জীবিত কিন্তু সেটা বারজাখি জীবনের জীবিত এরপরে আপনার আরেকটি হাদিসে আসছে নবিসাম বলছেন মানসল্লাহ আলাইয়া ইন্দা কাবরি সামে তহু কেউ যদি আমার কবরের সামনে আমাকে আমার উপরে দৌড় পেশ করে সামে তহু আমি সেটা শুনি আমার কবরের সামনে দৌড় পেশ করলে সেটা আমি শুনি আর দূরের থেকে পেশ করলে অলিম তহু সেটা আমাকে জানাই দেওয়া হয় তা তাহলে কবরের সামনে পেশ করলে শুনেন এই শোনাটা কোন ধরনের শোনা বারজাখে জীবনের শোনা এজন্য আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালহুমা নবিসের কবরের সামনে গেলে সালাম দিতেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ অন্যান্য সময় সালাম দিতেন আসসালাম আলাইকা তো কবরের সামনে গেলে কেন বলতেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ যে সেখানে শুনেন বলছেন সামে তুহু নবিসাম বলছেন আমি সেটা শুনি আরেকটি হাদিসের মধ্যে আসছে নবী জিজ্ঞাসা বললেন শুক্রবার হলো তোমাদের জন্য আফদাল দিন এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপরে দরদ পেশ করো কারণ তোমাদের দরদ আমার কাছে পেশ করা হয় তো সাহবাইকরাম জিজ্ঞাসা করলেন আপনার কাছে দরদ কিভাবে পেশ করা হয় আপনি তো মারা যাবেন কাত বালিটা আপনি তো মাটির সাথে মিশে যাবেন আপনার সাথে আপনার কাছে দরদগুলো কিভাবে পেশ করা হবে তখন নবী সালাম বললেন আল্লাহ রব্বুল আলমিন জমিনের উপরে হারাম করে দিয়েছেন জমিন কখনো নবী রাসুলদের শরীর বক্ষণ করতে পারবে না সুহান নবী রাসুলের শরীর জমিন কখনো বক্ষণ করবে না নবী রাসুলদের শরীরটা জমিনে একবারে অক্ষত অবস্থায় যেভাবে দাফন করবে এইভাবেই কেমন পর্যন্ত বিদ্যমান থাকবে জমিন নবী রাসুলদের শরীর খাবে না তো তাহলে নবী রাসুলের শরীর ঠিক আছে কিন্তু যে হায়াত যে সোনা যেই সলাত আদায় করা এগুলো সব বারজাকি জীবনে যদি জাগতিক জীবনের হইতো তো নবী সালামের অন্তকালের পরে সাহাবিদের সাথে দেখা হইতো কিন্তু কোন সাহাবি বলেন নাই যে আমি আমরা নবী সালামকে দেখছি বা আমাদের সাথে অমুক বাজারে নবী সালামের দেখা হয়েছে আমাদের এখানে নদ্দা বাজারেও নবী সালামের সাথে দেখা হয় অনেকের একদিন একজন আসে বলছে যে নদ্দা বাজারে আমার কাছে বলছে যে নদ্দা বাজারে নবিসামকেও দেখছে আবু বকরকেও দেখছে দৌড়াই গেছে নবিসামকে এক কাপ ছা খাওয়াইবো কিন্তু ধরতে পারে নাই যাওয়ার আগে কোন দিকে চলে গেছে আর ধরতে পারে না কিন্তু সে দূরের থেকে দেখছে তাহলে এখানে নদ্দা বাজারেও আসে দেখেও অথচ মদিনাতে এত সাহাবি ছিলেন যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন এবং যারা সবচেয়ে বেশি মহব্বত করতেন তারা পরে একবারও এরকম বাজারে রাস্তায় জায়গায় দেখা সাক্ষাৎ হয় নাই তারপরে আমাদের দেশের এক হুজুরের জানা যায় নবিসাম অংশগ্রহণ করছে একজন হুজুর বয়ান দিছে যে আমাদের হুজুরে কাবলার জানা যায় নবিসাম স্বয়ং অংশগ্রহণ করছে তাহলে বাংলাদেশের হুজুর মারা গেলে রবিসাম জানাজায়ও আসে অথচ সাহাবাই কেরাম মারা গেছেন আবু বকর ওমর ওসমান আলীর মতো জান্নাতি সাহাবিরা মারা গেছেন নবিসাম অংশগ্রহণ করছেন এরকম কোন বর্ণনা কোন সাহাবি দেন নাই কিন্তু বাংলাদেশে মারা গেলে নবিসাম আসেন অর্থাৎ বাংলাদেশকে নবিসাম সবচেয়ে বেশি মহব্বত করে বাংলাদেশের মানুষদেরকে খুব ভালোবাসে কিন্তু এত ভালোবাসা নবিসাম সাহাবাই কেরামকেও ভালোবাসতেন না যা নবিসাম আমাদেরকে ভালোবাসে অর্থাৎ এইগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যে এই কথাগুলো শুনলাম যে এর মাধ্যমে বোঝা যায় যে নবী সালামের এন্তকাল পরবর্তী হায়াতটা বারজাকি হায়াত এটা জাগতিক জীবনের হায়াত নয় আল্লাহ সুবান আমাদের সবাইকে যাবতীয় মিথ্যা জাল হাদিস থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহাক আমাদেরকে কোরআন এবং সুন্নার উপরে চলার তৌফিক দান করুন সমস্ত প্রকার সেরেক থেকে আল্লাহাকে আমাদের ইমানকে মুক্ত করুন সমস্ত প্রকার বেদাত থেকে আল্লাহাকে আমাদের আমলকে মুক্ত করুন তাওহিদের উপরে সুন্নতের উপরে দায়ম ও কায়েম থাকার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা ওয়া আতুবু